আঠারো বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমায় কভু আমার খাবার অন্য কাউকে বিলিয়ে দাওনি তবু আঠারো বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমায় কভু আমার খাবার অন্য কাউকে বিলিয়ে দাওনি তবু তুমি হাকিম তুমি মালিক তুমি রহমান তোমার দুয়ার চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ার চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ার চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান আঠারো বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমায় কভু আমার খাবার অন্য কাউকে বিলিয়ে দাওনি তবু আঠারো বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমায় কভু আমার খাবার অন্য কাউকে বিলিয়ে দাওনি তবু আমার জীবন কেটেছে শুধু ব্যথায় ব্যর্থতায় কখনো পালন করিনি হুকুম মহান সৃষ্টিকর্তা আমার জীবন কেটেছে শুধু ব্যথায় ব্যর্থতায় কখনো পালন করিনি হুকুম মহান সৃষ্টিকর্তা আঠারো বছর পরে প্রভু তোমায় মনে করে আঠারো বছর পরে প্রভু তোমায় মনে করে দুহাত তুলিছি তোমার দুয়ারে এক ভিখারি হয়ে দুহাত তুলিছি তোমার দুয়ারে এক ভিখারি হয়ে দুহাত তুলেছি তোমার দুয়ারে এক ভিখারি হয়ে আঠারো বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমায় কভু আমার খাবার অন্য কাউকে বিলিয়ে দাওনি তবু আঠারো বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমায় কভু আমার খাবার অন্য কাউকে বিলিয়ে দাওনি তবু তুমি হাকিম তুমি মালিক তুমি রহমা তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান মসজিদের ওই মোয়াজ্জিনের আজান শুনেছি কত কখনো যাইনি কখনো পড়িনি নামাজ বিধান মতো মসজিদের ওই মোয়াজ্জিনের আজান শুনেছি কত কখনো যাইনি কখনো পড়িনি নামাজ বিধান মতো মসজিদের ওই মোয়াজ্জিনের আজান শুনেছি কত কখনো যাইনি কখনো পড়িনি নামাজ বিধান মতো দুহাত তুলিয়া কখনো ডাকিনি তোমায় প্রভু আমি দুহাত তুলিয়া কখনো ডাকিনি তোমায় প্রভু আমি আজ বিদায়ের বেলায় আমি তোমায় মনে করি আজ বিদায়ের বেলায় আমি তোমায় মনে করি আজ বিদায়ের বেলায় আমি তোমায় মনে করি আঠারো বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমায় কভু আমার খাবার অন্য কাউকে বিলিয়ে দাওনি তবু আঠারো বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমায় কভু আমার খাবার অন্য কাউকে বিলিয়ে দাওনি তবু তুমি হাকিম তুমি মালিক তুমি রহমান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান তোমার দুয়ারে চাই গো প্রভু আমার এক স্থান আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে